সানডে সাসপেন্স শুধুমাত্র radio Mirchi ninety eight point three F M it's hot Bangla সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স আজ আপনার জন্য স্যার আথা কনন ডয়েলের দ্য ফাইনাল প্রবলেম আঠেরোশো সাতাশি সালে বিটনস ক্রিশ্চিয়ান অ্যানুয়ালে শলক হোমসের আত্মপ্রকাশ আথা কনন ডয়েলের লেখা এই গল্পের নাম ছিল আ স্টাডি ইন স্কালেট তখন অবশ্য কেউ তেমন আমল দেয়নি তাকে কিন্তু আঠেরোশো থেকে বিখ্যাত স্ট্র্যান্ড ম্যাগাজিনে বেরোতে লাগলো হোমস ওয়াটসন জুটির কাণ্ড কারখানা ব্যাস আর দেখে কে অচিরেই বিশ্ব সাহিত্যের হল অফ ফেমে জায়গা করে নিল ওরা দ্য ফাইনাল প্রবলেম গল্পটি আঠেরোশো সালে স্ট্র্যান্ড ম্যাগাজিনে প্রথম প্রকাশিত হয় হোম সিরিজের এই গল্পেই প্রথম আত্মপ্রকাশ ঘটে প্রফেসর মরিয়াটি গল্পটির অনুবাদ ও বেতার রূপ দিয়েছে অনির্বাণ ভট্টাচার্য প্রধান চরিত্রে শার্লক হোমস ওয়াটসন এবং প্রফেসর মরিয়াটি গল্প পাঠে দ্বীপ মীর এবং সোমক গল্পের সূত্রধার দ্বীপ শুরু হচ্ছে দ্য ফাইনাল প্রবলেম অসম্ভব কষ্ট হচ্ছে লিখতে বসে কিন্তু কিন্তু আমায় লিখতে তো হবেই যে লোকটার সঙ্গে জীবনের এতগুলো দিন কাটল সেই কবে থেকে ভাবুন স্টাডি ইন স্কালের থেকে তারপর কত এদিক সেদিক আজ এই কেস তো কাল সেই কেস দিন ছিল বটে কিন্তু এই দু বছর হলো শার্লক হোমস আর নেই এখনো বিশ্বাস করতে পারি না এখনো মনে হয় যেন গেলেই ওকে পাবো আবার ওর সঙ্গে সেই বেরিয়ে পড়া যাবে আবার অন্য কোনো অভিযানে কিন্তু সে তো আর এতদিন হয়ে গেল তাও মনকে আর বোঝাতে পারলাম না ওকে নিয়ে আর কিছুই লিখব না ঠিক করেছিলাম যা গেছে তা যাক অন্তত খানিক ভুলে থাকা তো যাবে কিন্তু এই সেদিন একটা এমন ব্যাপার হলো কর্নেল জেমস মরিয়াটি যেভাবে কিছু চিঠি প্রকাশ করে তার ভাইয়ের স্মৃতির উদ্দেশ্যে তর্পণ করেছেন আমিও আর সামলাতে পারলাম না কারণ এখন সব সত্যি স্পষ্ট না করলে তো শেষে শার্লককেই লোকে আর কেউ না একমাত্র আমিই জানি সেই ভয়ানক দিনটায় শলক আর মরিয়াটির মধ্যে যে কি হয়েছিল আর কেউ জানে না কেউ না ওই আইরিন অ্যাডলারের কেসের কিছু আগে থেকেই তো আমি খানিক অনিয়মিত হয়ে পড়েছিলাম মানে সবে বিয়ে হয়েছে ডাক্তারিও চুটিয়ে করছি বসার ভালোই তো শার্লকের সঙ্গে আর টোটো করে এ কেস সে কেস খুব একটা করা হতো না শ্যালকও বুঝত অবস্থা কখনো কথা শোনায়নি একান্ত প্রয়োজন না হলে অনুরোধ করত না কিন্তু ওর সমস্ত খবর কখন কি করছে কোথায় কি কেরামতি দেখাচ্ছে সব নখের ডগায় ছিল আমার তো কোন সাল হবে আঠেরোশো একানব্বই শীত পড়েছে জাকিয়ে কাগজে দেখলাম ফ্রেঞ্চ গভর্নমেন্ট ও স্মরণাপন্ন হয়েছে কোন একটা কেসে ভাবলাম ছেলের ভালোই কাটছে তবে দিনকাল এসে একেবারে থাকবে এখন রাজার হালে কয়েকদিন কিন্তু ও মা হঠাৎ দেখি বাবু গট করে আমার ঘরে ঢুকছেন মনে আছে চব্বিশে এপ্রিল ছিল আরো যেন ফ্যাকাশে হয়ে গেছে আরো রোগা হ্যাঁ কয়েকদিন বেশ খাটনি যাচ্ছে জানলাটা ভেজিয়ে দিই অসুবিধা হবে কেন তুমি কি কিছু হ্যাঁ, হ্যাঁ ভয় পাচ্ছি কিসের এর গান এর গান কি বলছো কি দেখো তুমি আমার সবচেয়ে ভালো তো মানে সবটাই জানো আমার রাইট হ্যাঁ কিন্তু আমি কি নার্ভাস নই অ্যাট দ্য সেম টাইম ঘাড়ের কাছে বিপদকে দেখেও অবহেলা করাটাকে কিন্তু মূর্খামি বলে একটু দেশলাইটা দাও সরি বিরাট একটা সময় এলাম কিন্তু কি করব কি হলো এ কি আরে কোথায় যাচ্ছ ও হ্যাঁ শোনো না তোমাদের ওই পেছন দিকের বাগানের পাঁচিলটা টপকে যাচ্ছি আপত্তি করো না হ্যাঁ আরে কি হচ্ছেটা কি এই প্লিজ খুলে বলো না শালক হঠাৎ ওর হাতটা আমার দিকে এগিয়ে দিল লম্ফের আলোয় দেখলাম ওর দুটো আঙুল কি করে যেন ফেটে রক্ত বেরোচ্ছে কি দেখছো কি পুরো হাতটাই ভেঙে যায়নি এই রক্ষে মিসেস ওয়াটসন কোথায় নেই না ও গেছে কয়েকদিনের জন্য ব্রিলিয়েন্ট মানে তুমি একা এ কেমন ইঙ্গিত রে বাবা তাহলে তো খাসা চলো আমার সঙ্গে চলো চলো সপ্তাহখানেক কোথায় আর চলো না রে ভাই যেদিকে দু চোখ যায় চলো কিরকম বেখাপ্পা লাগছিল শেয়ালককে কখনো এরকম আলটপকা কিছু ছুটি নিতে দেখিনি ওসব ওর ধাতে নেই আবার ওর ফ্যাকাশে চেহারা চোখ মুখও কেমন বসে গিয়েছিল তো সেসব দেখে স্পষ্ট বুঝতে পারছিলাম ওর একটা ব্রেক চাই বড্ড টেন্স লাগছিল ওকে চোখ তো ছেলে সাংঘাতিক দেখেই বুঝেছে আমি কমপ্লিটলি পাজল তাই যেন বোঝাতে বসল জীবনে প্রফেসর মরিয়াটির নাম শোনি নিশ্চয়ই সে আবার কে এখানেই তো লোকটা জিনিয়াস আর রহস্য লোকটা সারা লন্ডন জুড়েই রয়েছে কিন্তু কেউ তার নাম পর্যন্ত শোনেনি আর ঠিক সেই জন্যে অপরাধ জগতের একেবারে শিরোমণি ভদ্রলোক সত্যি বলছি বৎসন কোনোদিন যদি সমাজকে শহরটাকে এই লোকটার হাত থেকে মুক্ত করতে পারি না সেটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া হবে দেখো আমার এখন যা স্ট্যান্ডিং আমি কিছু না করলেও চলবে হ্যাঁ বসে বসে খাবো কিন্তু কিন্তু বসে থাকতে পারছি না ওয়াটসন যখন মনে হচ্ছে না এই লোকটা অবাধে ঘুরে বেড়াচ্ছে লন্ডন জুড়ে আর কেউ টিকিটই ধরতে পারছে না অসম্ভব না কিন্তু ইনি করেছেনটা কি মানে হু ইজ হি সে আর তোমায় বলি কি এক কথায় এক্সট্রা অর্ডিনারি বড় বাড়ির ছেলে কিন্তু পেঁজি নয় আর শিক্ষা দীক্ষা কি বলবো অনবদ্য বললেও কম বলা হয় অঙ্কের মাথা তুখোর একুশ বছর বয়সে বাইনোমিয়াল থিয়ারেম নিয়ে এমন একটা পেপার লিখেছিল সারা পড়ে গিয়েছিল সেই দেখেই একটা ছোট ইউনিভার্সিটিতে ম্যাথামেটিক্যাল চেয়ারও পেয়েছিল কিন্তু ঝঞ্ঝাটা কোথায় জানো ব্যাটার এই ক্রাইমের দিকে ঝোঁকটা বংশগত বংশগত ব্যবসা নাকি কি জানো একে তো ওরকম মার্কাটারি আইকিউ তারপর যদি সারাক্ষণ মাথায় শয়তানি বুদ্ধি খেলে বেড়ায় অভাবনীয় ককটেল বুঝলে বলছেন অভাবনীয় ককটেল না সে বুঝলাম কিন্তু এই যে বললে কোনো ইউনিভার্সিটিতে পড়ায় হ্যাঁ পড়াতো তারপর ওখানেও কি সব শোনা গেল ক্রিমিনাল অ্যাক্টিভিটি জাতীয় কিছু একটা সেখান থেকে পদত্যাগ করতে বাধ্য হলেন ভদ্রলোক আর from there he straight way comes down to London এবার দেখো মজার ব্যাপার আমি বেশ কয়েক বছর ধরেই ভাবছি এই যে এত ক্রাইম হচ্ছে এখানে কেউ তো একটা আছে বা একটা বড় গ্যাংও হতে পারে কিন্তু দেয়ার ইজ সামথিং যার অপারেটিং পাওয়ার মারাত্মক আর যা সমস্ত রকম আইন কেটে বেরিয়ে যেতে পারে সে হয়তো সবসময় ঘটনাটা ঘটাচ্ছে না কিন্তু যে মূল দায়ী তাকে স্মরণ দিচ্ছে জালিয়াতির কেস দেখো চুরি মার্ডার এনিথিং সব সময় এই অদৃশ্য শক্তির একটা কি বলবো উপস্থিতি অনুভব করেছি সে আমি নিজে কেসটায় জড়িত থাকি আর না থাকি খুঁজছিলাম মাথা খারাপ হতো দিনরাত যত ঘাঁটছিলাম তত আরো জট পাকিয়ে যাচ্ছিল কিন্তু কিন্তু you know my name is Sherlock Holmes ধরে ফেলেছ ওয়াটসন প্রফেসর মরিয়াটিকে অপরাধ জগতের নেপোলিয়ান বলতে পারো এই পৃথিবীতে যত ক্রাইম হচ্ছে তার অর্ধেক তো বটেই আর এই শহরে যত অপরাধীর খেই কেউ পাচ্ছে না তার প্রায় পুরোটাই এনার সৌজন্যে ইনি একজন জিনিয়াস একজন দার্শনিক অ্যাবস্ট্রাক্ট থিঙ্কারও বলতে পারো বাবা তুমি ধরবে কি প্রশংসায় পঞ্চমুক্ত তুমি বুঝতে পারছো না ওয়াটসন তুমি বুঝতে পারছো না লোকটা একটা মাকুরসার মতো নিধর হয়ে বসে আছে একটা বিরাট জালের ঠিক মধ্যিখানে তাকে কেন্দ্র করেই ছড়াচ্ছে এই বিশাল ব্যবস্থা আরো ভেতরে বসে খবর রাখছে খুঁকি নাটির জাস্ট চোখ বন্ধ করে ভিজুয়ালাইজ করো বন্ধু <laughs> নিজে কিন্তু খুব একটা কিছু করছে না জাস্ট প্ল্যান করছে আর একটা ইশারা ব্যাস কাজ সারা হয়ে যাচ্ছে সিম্পল কেউ যদি ধরাও পড়ে জালের মধ্যভাগ অব্দি পৌঁছানো নেক্সট টু ইম্পসিবল তা বটে একটার পর একটা জাল কাটছিলাম এগোচ্ছিলাম ওর দিকে কিন্তু ওর এমন পোক্ত একটা অর্গানাইজেশন না প্রথম প্রথম কিছুতেই বাগে আনতে পারছিলাম না টানা তিন মাস ধরে নাওয়া খাওয়া ভুলে ওর পেছনে পড়েছিলাম কিন্তু ওয়াটসন স্বীকার করি এই প্রথম আমার লেভেলের একজন ইন্টেলেকচুয়ালকে পেলাম ঠিকই বলেছ ওর এক একটা নৃশংস অপরাধ আমি দেখছি ভাবছি আর ওর বুদ্ধির তারিফ না করে পারছি না তোমার তিন মাস লাগলো স্ট্রেঞ্জ আগামী সোমবার বলছেন প্রফেসর মরিয়াটির শেষ অঙ্ক আগামী সোমবার আগামী সোমবার তো তো মানে কি করে হলো কি করলে তুমি করিনি ওয়াটসন করব জাস্ট একটা ভুল করে ফেলেছিল বেচারা কেউ করে আমি যখন তোর এত কাছে কিন্তু ওয়াটসন ও যা সাংঘাতিক লোক এখনো জাল কেটে পালাতে পারে লাস্ট মোমেন্টে ফলে সাবধান আর কি জানো ও কিন্তু এই ঘটনাটাই জানে জানে মানে ইয়েস ওয়াটসন পুরোটাই জানে আমি কি করছি কখন করছি ইনফ্যাক্ট এবারের মতো যুদ্ধ আমার কোনো কালে হয়নি আর কি প্রতিপক্ষ বাহ বা রে বাহ এই আমাদের বাঘে হরিণের খেলাটা যদি কেউ একটা নীরব ইতিহাস লিখত না মহাকাব্য হতো বুঝলে বন্ধু গোয়েন্দা জগতে এই লড়াই কেউ কোনোদিন দেখেনি দেখবে বলেও আর মনে হয় না কিন্তু আজ সকালে যা হলো আবার কি ঘরে বসে ভাবছিলাম ছক সাজাচ্ছিলাম হঠাৎ দরজাটা খুলল আর সামনে স্বয়ং তিনি ইয়েস বেশ লম্বা ডিগডিগের রোগা চেহারা আর চোখগুলো যেন কোটরে ঢুকে গেছে শরীরে যেন রক্ত নেই এমন ফ্যাকাশে দুম করে দেখলে মনে হবে কোনো ঋষি দাঁড়িয়ে আছেন সম্মুখে আর সারাক্ষণ না ওই এদিক থেকে ওদিক দুলে যান সাপের মতো ওভাবে গুলি ভরা বন্দুক কেউ পকেটে পুরে রাখে ডেঞ্জারাস ডেঞ্জারাস আসলে বৎসন হয়েছে কিনা ওই মরিয়াটি ঘরে ঢোকা মাত্রই আমি আজ করেছি বিপদ আছে তো আমি সেই ড্রয়ার থেকে রিভলভারটা বের করে ড্রেসিং গাউনের নিচে নিয়ে রেডি ও ব্যাটা সেটা দেখে ফেলেছে ইয়াপ যখন দেখেইছে তো আমি ওটা বের করে টেবিলের উপর রেখে দিলাম ও দেখি হাসছে আমারও কেমন মনে হলো ভাগ্যিস বন্দুকটা ছিল আপনি আমায় ঠিক চিনবেন না ভুল খুব ভালো করে চিনি বসুন না কিভাবে সাহায্য করতে পারি যা বলতে চাই তা তো আগে ভাগেই বুঝে গেছেন নাকি তাহলে তো আমার উত্তরটাও আপনার বুঝে যাওয়া উচিত <laughs> হেয়ালি করছেন মিস্টার হোমস হঠাৎ দেখি পকেটে হাত ঢুকিয়েছে আমিও রিভলভারটা তুলে নিয়েছি টেবিল থেকে কিন্তু ও বের করলো একটা ছোট্ট নোট বই আমাদের প্রথম দেখা ফোর্থ জানুয়ারি আপনি আমায় একটু বেগ দিলেন ফেব্রুয়ারির মাঝামাঝি সিরিয়াস সিরিয়াস অসুবিধা হচ্ছিল আপনাকে নিয়ে মারছে তো বেগর বাড়ির বাইয়ের চোটে কাজ নিয়ে নতুন করে ভাবতে হচ্ছিল আরে এই এখন এপ্রিল যা অবস্থা তাতে তো আমার সমস্ত স্বাধীনতা ছাড়খাড় হলো বলে mister Holmes no no no the situation is becoming an impossible one কি পরামর্শ আপনার কি করি কেসটা ছেড়ে দিন ইনফ্যাক্ট আপনার জায়গায় হলে আমি এই সোমবারটা যাক আপনার যে বিচার বুদ্ধি তাতে তো বেশ বুঝতেই পারছেন এই কেসটার ফাইনাল আউটকাম কি হবে আমায় প্লিজ বাধ্য করবেন না মিস্টার হোমস দারুণ লাগলো আপনার সঙ্গে এই ডুয়েল প্রতিপক্ষ হলে তো আপনার মতো নইলে আর কি যাক সে যাক তো বলছিলাম আপনার কিছু খারাপ হয়ে গেলে <laughs> খারাপই লাগবে বিপদ আমার কাজের অঙ্গ প্রফেসর বিপদ কে বলল নিশ্চিত ডিস্ট্রাকশন তো খেয়াল রাখবেন আপনি শুধু আমার কাজেই বাগড়া দিচ্ছেন না মিস্টার হোমস একটা গোটা অর্গানাইজেশনকে আপনি ডিস্টার্ব করছেন আপনি এখনো ক্লিয়ারলি বুঝতে পারছেন না না ভালো বলছি সরে দাঁড়ান নয়তো পিষে রেখে দেবো ইউ গেট ইট মাফ করবেন প্রফেসর ভুলে গিয়েছিলাম আমায় একটু বেরোতে হবে বেশ বেশ শেষ একবার চেষ্টা করেছিলাম শুনলেন না তো শুনুন শুনুন আমি না আপনার প্রত্যেকটা চাল জানি আগামী সোমবারের আগে তো কিচ্ছু করতে পারবেন না খুব শখ না খুব শখ আমার হাতে হাত করা পড়াবেন আমি যদি ডুবি মিস্টার হোমস আমি কিন্তু আপনাকে নিয়ে ডুব দেখা হচ্ছে সোমবার প্লেজার মিটিং ইউ হুম সেই একবারই দেখা কিন্তু কি বলবো জবরদস্ত পার্সোনালিটি এখনো ভুলতে পারছি না ওই যে একটা অদ্ভুত সফট একেবারে ঠান্ডা গলায় হুমকি দিল না ওফ ওফ ওফ ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক লেভেলের লোক কিন্তু তো তুমি পুলিশে যাওনি কেন জানতাম দেখো ওয়াটসন লাভ কি ও তো আর নিজে আমায় কিছু করবে না করলে করবে ওর সাগরেতরা করবে আর কি অলরেডি তো করেইছে তোমার আঙুল ওয়াটসন অত সহজে আমায় ছাড়বে না পায়ের তলার ঘাসকেও যে মাথা তুলতে দেয় না সেই বান্দার নাম প্রফেসর মরিয়াটি এই আজই অক্সফোর্ড স্ট্রিট গিয়েছিলাম কাজে ব্যান্টিক স্ট্রিট থেকে ওয়েলপেকের দিকে ঘুরবো হঠাৎ মানে কিছু বোঝার আগেই একটা ঘোড়ার গাড়ি টু হর্স ভ্যান ঝড়ের বেগে আমার সামনে চলে এলো কোনো ক্রমে লাফিয়ে ফুটে উঠলাম নইলে একেবারে এদিকে ভ্যানটা নিমেষেই হাওয়া তারপর থেকে আমি আর রাস্তায় নামিনি পেভমেন্ট দিয়েই হাঁটছিলাম ভিয়া স্ট্রিটের কাছাকাছি যখন পাশের একটা বাড়ি থেকে আচমকা একটা ইট পায়ের ঠিক সামনেটা ভেঙে ছেতরে গেল পুলিশ ডাকলাম ওরা সব দেখে শুনে বলল বাড়িটার ওপর নাকি প্রচুর ইট পাথর ডাঁই করা কি সব কনস্ট্রাকশনেরও কাজ চলছে আর ওগুলো নাকি হাওয়ার ঝাপটায় পড়েছে যত সব তার মানে তো ভাই এখনো শেষ হয়নি কিসা তো কি করি তখন একটা ক্যাব নিয়ে পলমল রোড গেলাম দাদার বাড়ি ওখানেই ছিলাম সারাক্ষণ তারপরে এই তোমার কাছে আসছিলাম রাস্তায় একজন গুন্ডা গোছের লোক মোটা কিছু নিয়ে লাফিয়ে পড়লো ঘাড়ে দিয়েছি বেটাকে এক ঘা কুপো কাত পুলিশও নিয়ে গেছে ওকে কিন্তু মিলিয়ে নিয়েও ওই লোকটা আর সেই ম্যাথামেটিক্যাল জিনিয়াসের মধ্যে কেউ কোনো লিঙ্কই খুঁজে পাবে না প্রফেসর <laughs> দেখো গে যাও দশ মাইল দূরে নিশ্চিন্ত মনে ব্ল্যাকবোর্ডে অঙ্ক কোশ্চেন হয়তো এ তো সাংঘাতিক সারাদিন ধরেই তো হুম রাতে এখানেই থেকে গেলে না বলছেন থাকলে তোমারই বিপদ চিন্তা করো না সব চোখে ফেলেছি দেখো এমনিতেও পুলিশ তো আর এই দিন কয়েকের মধ্যে কিছু করতে পারছে না রেস্টও যদি করে সময় লাগবে মোট কথা আমার প্রয়োজন নেই ওই শুধু যদি কাউকে শনাক্ত করতে হয় তবেই তাই তো বলছি চলো না একটু ঘুরে আসা যাক হুম তা মন্দ হয় না কাজের চাপও চলো যাই অনেকদিন তোমার সঙ্গে আর এটা কি ধরনের ইঙ্গিত শুনি হুম কাল সকাল পারবে দরকার পড়লে তাই অত্যন্ত দরকারি তাহলে ভালো শোনো বচ্ছেন যা বলবো একেবারে অক্ষরে অক্ষরে পালন করতে হবে অন্য কিছু নয় শুধু মনে রাখতে হবে তুমি কিন্তু ইউরোপের সবচেয়ে খতরনাক লোকটার সঙ্গে পাল্লা দিতে চলেছ জানি শালক যা যা সঙ্গে নেবে গুছিয়ে নাও আর খুব বিশ্বস্ত কাউকে দিয়ে ভিক্টোরিয়ায় পাঠিয়ে দাও আচ্ছা শোনো কোনো ঠিকানা লিখবে না কিন্তু আজ রাতেই কাল সকাল হতেই একটা গাড়ি করে লোথা আকেরের ওই স্ট্র্যান্ডের দিকটা চলে আসবে নামার আগে কোচবানকে একটা চিটকুটে ঠিকানা লিখে দেবে রিকোয়েস্ট করবে যেন ও কাগজটা ফেলে না দেয় ক্লিয়ার আগে থেকেই হাতে ভাড়াটা রেডি রাখবে যাতে গাড়ি থামা মাত্রই তুমি এক লাফে নেমে আর্কেডের ওই দিকটায় পৌঁছে যেতে পারো মনে রেখো পৌনে দশটার মধ্যে কিন্তু ওখানে তুমি একটা ছোট ঘোড়ার গাড়ি দেখবে দেখবে যে চালাচ্ছে একটা মোটা কালো কোট চাপিয়ে কলারের কাছটায় লাল স্ট্রেট উঠে পড়বে ভিক্টোরিয়া পৌঁছে যাবে কন্টিনেন্টাল এক্সপ্রেস কিন্তু তোমায় কোথায় পাবো স্টেশনে সামনের দিক থেকে দ্বিতীয় ফার্স্ট ক্লাস ক্যারেজটা আমাদের রিজার্ভ ওই ব্যাস শলককে আটকানো তখন বৃথা একবার মাথায় ঢুকেছে ওর তো হয়ে গেল কে কার কথা শুনে ততক্ষণে ও আমার সঙ্গে বাগানের পেছন দিকটা এসে সিম্পলি টপকে গেল পাঁচিল দিয়ে যেন কিছুই হয়নি এমন করে শীষ দিতে দিতে একটা গাড়ি ডেকে হাওয়া হয়ে গেল পাহাড়েও বটে যাক পরের দিন যেমন প্ল্যান তেমনই করলাম হুবহু শয়ালকের নির্দেশ মেনে সবই খাসা চলছিল লাগেজ পেয়ে গেলাম সময় মতো ট্রেনটা খুঁজে পেতেও বিন্দুমাত্র অসুবিধে হলো না শুধু একটাই চিন্তার করছিল শার্লক করি টিকিটিও তো দেখছি না স্টেশনের ঘড়িতে দেখলাম আর সাত মিনিট বাকি ট্রেন ছাড়তে শালকের কোনো পাত্তা নেই হন্যে হয়ে খুঁজলাম অন্য যারা ট্রেনে ছিলেন যারা স্টেশনে এসেছিলেন কোথায় কে ওর তো এরম কোনো দিন হতো না তার মধ্যে আবার একজন বৃদ্ধ ইটালিয়ান পাদ্রি এসে হাজির ইংরেজি কিছুই বোঝেন না কুলিকে বোঝানোর চেষ্টা করছেন ওনার লাগেজ প্যারিসে পাঠাতে হবে কিন্তু তিনিও বোঝাতে পারছেন না কুলিটিও পারে পারে লাগেজ স্ট্যান্ড পারে আন্ডারস্ট্যান্ড অগত্যা আর কি করি ফিরে এসে বসলাম ভয়ানক চিন্তা হচ্ছিল কি হলো সেরকম রাতে কিছু আবার আর বসবো কি আর এসে দেখি আর এক উটকো ঝামেলা ওই কুলি কিছু না বুঝে পাদ্রিকে আমার কামরায় তুলে দিয়ে চম্পট কি মুশকিল রে বাবা এখানে বসলে তো আমাদের আরে মানে অসুবিধে তার উপর শয়ালকে দেখা উফ মাথা খারাপ হয়ে যাচ্ছিল My dear Watson, সামান্য গুড মর্নিংটাও বললে না গুড হেভেন্স করেছ কি আমি তো মানে একদম বিপদ কাটেনি আমি শিওর ওরা আমাদের ফলো শ্রীমান মরিয়াটি যে ট্রেন ততক্ষণে চলতে শুরু করেছে শার্লকের কথা শুনে আমি জানলা দিয়ে খানিক ঝুঁকে দেখলাম ভিড় ঠেলে ঠিক আমাদের কামরার দিকেই কে যেন তীব্র গতিতে ছুটে আসছিলেন বেশ লম্বা গরম আর ওই অবস্থাতেই পাগলের মতো হাত নাড়ছেন যেন ট্রেনটাকেই থামাবে কিন্তু সেই বালি আমরা ততক্ষণে স্টেশন ছেড়ে বেশ কিছুটা দূর হুম বুঝতেই পারছো ওয়াটসন এই এত প্রিকশন নিয়েছিলাম বলে কানের পাশ দিয়ে বেরিয়ে গেল আদারওয়াইজ সকালে কাগজটা দেখেছো আর সময় পেলাম কই হুম বেকার স্ট্রিটের ব্যাপারটা জানো না তাহলে বেকার স্ট্রিট হ্যাঁ আগুন লাগিয়েছে আমাদের ঘরে বিরাট ক্ষতি কিছু কি বলছো কি আগুন লাগিয়েছে ওরা দিস ইজ ইনটলারেবল না আসলে আমাকে কাল ওখানে না পেয়ে ওরা এসব করেছে কিন্তু ওরা বেচারা ভাবতেও পারবে না আমি রাতে ওখানে ফিরেছিলাম কিন্তু হ্যাঁ বলতেই হবে ওরা খুব ভালো করে তোমায় ফলো করেছে নইলে মরিয়াটি এখানে পৌঁছয় কি করে কিন্তু কিন্তু আমি তো মানে তুমি ঠিক যেমন বলেছিলে সবটাই আরে জানি জানি যে ঘোড়ার গাড়িটা এলে কোচম্যান কেমন ছিল ঠিকঠাক তো হুম হ্যাঁ কেন আমার দাদা মাইক্রফটকে চিনলে না বাবা যাক তাহলে ব্যাটাকে চুক্তি দেওয়া গেছে এমন ভাবার কারণ ওয়াটসন তুমি সিরিয়াসলি নিচ্ছ না কিন্তু মিলিয়ে নিও এ কোনো হেঁজি পেজি নয় একেবারে আমার মাপের কি একটা ট্রেন মিস করেছে বলে ভেঙে পড়বে তুমি বলো আমি এরকম মুশকিলে পড়লে হাত পা তুলে কাঁদতে বসতাম না তা না তাহলে শোনো ট্রেনটা ক্যান্টাবেরিতে থামে তাই তো ও এতক্ষণে বোটে করে রওনা দিয়ে দিয়েছে আমাদের ওখানে শিওর ধরবে দেখো তুমি তুমি এমন বলছো যেন আমরাই ক্রিমিনাল দৌড়ে পালাচ্ছি আরে ওখানেই ওকে পুলিশে দিলে হয়তো না বলছেন তিন মাস ধরে খাটছি ওর পেছনে একটা একটা করে ঘুটি সাজাচ্ছি হড়বড় করে কিছু করলে না আসল জন ফসকে যাবে চুনোপুটি হাতে নিয়ে বসে থাকতে হবে কি লাভ বলো তো তাহলে ক্যান্টাবেরিতে আমরাও নেমে পড়ি নেমে দিয়ে একটা ক্রস কান্ট্রি প্রথমে নিউ হ্যাভেন তারপর ডিএপে মরিয়াটিও ঠিক তাই করবে যা আমি করতাম প্যারিস পৌঁছবে পৌঁছে আমাদের লাগেজগুলো খুঁজে বের করবে আর ওই ডিপোতেই ঘাপটি মেরে থাকবে দুদিন ততদিন আমাদের কোনো ক্রমে চালাতে হবে আর কি তারপর একটু ঘুরে ঘাড়ে লাক্সেমবার্গ হয়ে সোজা সুইজারল্যান্ড অগত্যা ক্যান্টারবেরিতে নামলাম নেমে দেখি পাক্কা এক ঘন্টা অপেক্ষা করতে হবে নিউ হেভেনের ট্রেন নেই তার আগে চোখের সামনে দেখলাম আমাদের লাগেজ একটা ক্যারেজে করে নিয়ে যাওয়া হলো কি আফসোসই না হচ্ছিল জামা কাপড় সব ওতে কি করে চালাবো এই কদিন ভাবছি এইসবই হঠাৎ শলক একটা ঠেলা মেরে বলল ওই দেখো অলরেডি হাজির দূরে ক্যান্টের জঙ্গল ভেদ করে দেখলাম একটি গাড়ি ধোঁয়া উড়িয়ে আসছে আসছে মানে প্রচন্ড গতিতে স্টেশনের রাস্তার দিকেই দৌড়চ্ছে আমরা ততক্ষণে একটা লাগেজ ভ্যানের আড়ালে লুকিয়ে পড়েছিলাম গাড়িটা সাংঘাতিক আওয়াজ করে পাশ দিয়ে বেরিয়ে গেল কিন্তু আমাদের বন্ধু একটু যে ভুল ক্যালকুলেশন হয়ে গেল কেন ও আমাদের আগে এখানে পৌঁছে গেলে কি করত কি আর করত আমায় সরিয়ে দেওয়ার চেষ্টা করত যাক সেসব শোনো একটা ডিসিশন নিতে হবে এখনই কিছু খেয়ে নেবে না নিউ হ্যাভেন অব্দি ওয়েট করবে খালি পেটে আমরা সে রাতে ব্রাসেলস পৌঁছলাম রইলামও সেখানে দুদিন পরদিন স্ট্রাসবার্গ ওখান থেকে শালক একটা টেলিগ্রাম করেছিল লন্ডন পুলিশকে বিকেল নাগাদ তার উত্তর এলো জানতাম আমি রবেশ পালিয়ে গেছে মরিয়াটি গ্যাংয়ের প্রত্যেককে ধরেছে ওকে ছাড়া অবশ্য হবেই তো আমি নেই কে আর সামলাবে ওকে কেউ কিচ্ছু পারে না ওফ ভাবলাম সবটাই মুখের সামনে তুলে দিয়েছি এবার শুধু ধরে নিলেই হবে তা না ফসকে গেল ওয়াটসন শোনো এক কাজ করো তুমি ফিরে যাও লান্ডনে গিয়ে তুমি কেন ফের আর কি হলো বলছি শোনো যাও আমার সঙ্গে থাকাটা এখন সেফ নয় দেখো ওর সব গেছে তাই তো লন্ডন ফিরে ওর কিছু হবে না কেউ তো নেই মানে কি নিয়ে খেলবে হ্যাঁ তো তার সঙ্গে আমার যাওয়ার কি ও কি আর জানে না এসব কার চাল ভালো করেই বুঝছে তো তাহলে ও যা এখন করবে সেটা হচ্ছে আমায় খতম করা যে করেই হোক ওর এখন এটাই একমাত্র মিশন ইনফ্যাক্ট যেদিন বাড়ি এসছিল তাই তো বলেও গিয়েছিল তো তাই বলছিলাম ফিরে যাও বেকার কেন ঝামেলায় জড়াচ্ছ বৎসন কি আর বলবো অদ্ভুত বিরক্তিকর সব যুক্তি দিচ্ছিল শ্যালক আর তাও কি না এই একদিন একসঙ্গে থাকার পর কাজ করার পর আধ ঘন্টা ধরে তর্ক করলো আমার সঙ্গে ফিরে যাও ফিরে যাও ফিরে যাও ফিরে যাও কিন্তু তারপর যা হলো তা আরো অপূর্ব সে রাতেই আমরা জিনিভা রওনা দিলাম <laughs> প্রায় এক সপ্তাহ ধরে ওখানেই রইলাম আমরা অসাধারণ সব জায়গা উফ কি বলবো জেমি পাস ইন্টালেক মেরেনজেন স্বর্গের মতো সুন্দর পায়ের নিচে বসন্তের ঘন সবুজ ওপরে শীতের নিষ্কলঙ্ক শুভ্র অমন স্বপ্নের প্রান্তর সহজে মেলে কিন্তু এই এত কিছুর মধ্যেও শলক একবারের জন্য বিপদ থেকে চোখ সরায়নি সারাক্ষণ হয় এদিক নয় ওদিক সন্ত্রস্ত হয়ে তাকাচ্ছিল এই বুঝি আশপাশের প্রত্যেকটা মুখ এমনভাবে মেপে নিচ্ছিল যে আমি টেনশনটা স্পষ্ট বুঝতে পারছিলাম এই এত মনোরম আবহেও যে একটা নিকশ অন্ধকার আমাদের পিছু করছিল তা ভেবেই কেমন হাড় হিম হয়ে যাচ্ছিল একবার তো ওই জেমির পাশ দিয়ে যাচ্ছিলাম হঠাৎ একটা প্রকাণ্ড পাথর পাহাড় থেকে গড়িয়ে ঠিক আমাদের পেছনে লেকে এসে পড়ল শালক তক্ষুনি এক দৌড়ে টিলার ওপর উঠল চারদিক তন্ন তন্ন করে দেখল আমাদের সঙ্গের যে গাইড ছিল সে বলল এই সময় এমনটা নাকি প্রায়ই হয় নাথিং টু ওয়ারি শার্লক শুধু হাসল মুচকি ওর মুখে একটা I told you so look সত্যি কি তাহলে কিন্তু এই যে এসব ঘটছিল একবারের জন্য শার্লকের মুখে চিন্তা দুঃখ কিছুই দেখিনি খুব ভালোই লাগছিল ওকে ইনফ্যাক্ট একটু বেশি ভালো লাগছিল বুঝলে ডাক্তার জীবনটা বৃথা গেল না এই ধরো যদি আজকেই আমার ইনিংসের সমাপ্তি ঘটে খেদ থাকবে না কি যাতা বলছো ইনিংসের সমাপ্তি ঘটে না গো সত্যি এই শয়তানটাকে একবার জাস্ট পেরে ফেলি the most dangerous criminal in the whole of Europe তারপর আর কোনো আক্ষেপ থাকবে না এই যে আমায় নিয়ে তোমার সাহিত্য কীর্তি সেটার একটা ব্লকবাস্টার এন্ডিংও দিয়ে যাব হ্যাঁ কি বলো আর বেশি কিছু বলার নেই আমার ওই মর্মান্তিক ঘটনার কথা বলতে বিশেষ ভালো লাগে না কিন্তু হ্যাঁ আপনাদের এক ফোঁটাও কিচ্ছু লুকোব না ঠিক যেমনটা ঘটেছিল তেমনটাই দিনটা ছিল তেসরা মেয়ে আমরা মেরিন জেনে পৌঁছেছিলাম ছোট্ট সুন্দর একটা গ্রাম ইংলিশের হফ বলে একটা ইনে উঠেছিলাম পিটার স্টেলার ওটার মালিক খাসা ইংরেজি বলতে পারতেন হবেই তো তিন বছর ধরে লন্ডনে কাজ করেছেন যাক তো তার পরামর্শ নিয়েই আমরা দুজন বেরোলাম একদিন চার তারিখ ঠিক করলাম রোসনলি বলে একটা গ্রামে রাত কাটাবো আর পথে রাইকেনবাগ ওয়াটারফলস পড়বে সেটাও দেখে নেব ওটা আবার বেশ কিছুটা পাহাড়ের উপর মিস্টার স্টেলার দেখলাম আসার আগে খুব সাবধান করে দিলেন বললেন ওখানে গেলে যাও কিন্তু আগে একবার রসনলিতে ঢু মেরে যাও সত্যি সাংঘাতিক জায়গা কিন্তু দাঁড়িয়ে দেখলে না কেমন গা শিশির করে তোড়ে জল পড়ছে বললে আসলে কিছুই বলা হয় না প্রতি মিনিটে ওই জলরাশি আরো স্ফীত হয়ে উঠছে গলে যাওয়া বরফের চোখে আর তারপর ওই পর্বত প্রমাণ জলাধার অঝরে নেমে যাচ্ছে কোন অতলে ইয়ত্তানি নিচে থেকে দেখা যায় শুধু ওপরে উঠে আসা ধোঁয়ার মতো জলের ছাট যেন কোনো দাউ দাউ করে পুড়ে যাওয়া বাড়ি থেকে তার উৎস দেখে মনে হচ্ছিল এই জলের কোনো শেষ নেই এ শুধু পড়েই যাবে পড়েই যাবে আর এই যে পড়ছে নিচে সেও তো ঠিকানাবিহীন এক রাজ্যে ঘূর্ণির মতো ঘুরে ঘুরে শুধু দর্শককে পাগল করে দেবে মুহূর্তে পাতালের চেয়েও ভয়ানক এ ফলস আমরা যে দিক দিয়ে হেঁটে এসেছিলাম আবার ওই এক পথ দিয়েই ফিরতে হবে অন্য কোনো রাস্তা নেই আমরা ফলস দেখে ফিরছি হঠাৎ একটা ছোকরাকে দেখি হন্তদন্ত হয়ে আমাদের দিকে আসতে হাতে একটা চিঠি চিঠির ওপর যে চিহ্ন সেটা তো ওই আমাদের মিস্টার স্টেলারের হোটেলের আর লেখাও দেখলাম ওনারই জরুরি তলব করেছেন আমায় লিখেছেন কোনো এক ইংলিশ লেডি বেড়াতে এসেছিলেন আচমকা মারাত্মক অসুস্থ হয়ে পড়েছেন হ্যামারেজ হয়েছে এক্ষুনি না গিয়ে পড়লে বাঁচানো যাবে না তিনি নাকি কোনো সুইস ডাক্তার দেখাবেন না আর এই শেষ মুহূর্তে আমি একমাত্র ভরসা এবার সত্যি তো বিদেশ বিভুয়ে এসে যদি আমার দেশের কারোর জন্য একটু কিছু করতে না পারি তাহলে অসম্ভব লজ্জার কিন্তু একই সঙ্গে ওই অবস্থায় আমার সবচেয়ে প্রিয় বন্ধুকে কি করে ফেলে যেতে পারি অসম্ভব কিছু বুঝতে পারছিলাম না কি করব মাথা খারাপ হয়ে যাচ্ছিল শোনো এত মাথা খারাপের কিছুই হয়নি আমার সঙ্গে ওয়াটারফল দেখাচ্ছে ওই মহিলাকে বাঁচানোটা জরুরি ইনফ্যাক্ট করছো কি সময় নষ্ট করো না আর যাও quick it is your duty Watson কিন্তু তোমায় একা মানে আচ্ছা ঠিক আছে এই আমাদের নতুন বন্ধু নয় আমার সঙ্গে থাকবে তুমি যাও ভদ্রমহিলা শুশ্রূষা করো রাতে নয় রোজে নলেই ফিরে এসো আমি অপেক্ষা করব ব্যাস সিম্পল আমি ওর কথা শুনে হাঁটা লাগালাম একবার ফিরে দেখলাম শ্যালক একটা পাথরে হেলান দিয়ে এক দৃষ্টি নিচে ফলসের দিকে তাকিয়ে রয়েছে ওই শেষ দেখা আমার আমার বন্ধু শ্যালককে আমি আর দেখতে পাইনি অনেকটা নিচে নেমে এলাম যখন একবার পেছন ফিরে তাকালাম নিচে জলপ্রপাত তখন আর দেখা সম্ভব নয় কিন্তু ওই প্যাঁচানো পথ আমি দেখতে পাচ্ছি না পাহাড়ের গা দেখলাম একটা লোক খুব জোরে হাঁটছিল আলো পড়ে আসায় খুব স্পষ্ট কিছু বুঝিনি কিন্তু একটা কালো ফিগার কেমন যেন খুব ফোকাস নিয়ে এগিয়ে যাচ্ছিল খানিক পা চালিয়ে এলাম মেরেন জেনে মিস্টার স্টেলার দাঁড়িয়েছিলেন বাইরে কি অবস্থা ওনার বেঁচে আছেন তো হ্যাঁ সে কি কে আবার মারা যাবেন আপনি চিঠি লেখেননি অবশ্যই না দেখি আরে এ তো আমারই খাম দেখছি ও তাহলে রাইট একজন ইংলিশম্যান এসেছিলেন তোমাদের ঠিক পরেই তারই লেখা মনে হচ্ছে আমি ততক্ষণে পাগলের মতো দৌড়ছি মাথাটা বন বন করছে আমার তার মানে তো এটা একটা সেট আপ শ্যালক ওখানে একা একা নয় সঙ্গে সঙ্গে মরিয়াটি ইয়েস প্রফেসর এই যে এদিকে বলুন কি করতে পারি ভাবছিলাম কোথায় আপনি ফাইনালি ফাইনালি শার্লক হোমস আমিও অনেকক্ষণ অনেকক্ষণ অপেক্ষা করেছি অ্যান্ড হিয়ার ইউ আর হ্যাঁ ফাইনালি বটে এই কদিন কত চেষ্টা করলেন একটাও লাগলো না ওয়াই প্রফেসর আপনার তো টিপ মিস হয় না nervous Shut your mouth up! আমি সাবধান করেছিলাম করেছিলাম তো হ্যাঁ কিন্তু আমার বদভ্যেস জানেনি তো পদভ্যেস ইয়ার কি হচ্ছে ফাইন ফাইন ফাইন হয় হয় শেষ যখন ঘনিয়ে আসে লোকে প্রলাপ বকে আচ্ছা মিস্টার হোমস এই যে রাইকেনবাগ ফলস কত গভীর জানেন আপনি কি আমার জেনারেল নলেজ পরীক্ষা করছেন নিচে পড়ে গেলে না সমস্ত জেনারেল নলেজ বেরিয়ে যাবে ইউ গেট ইট হাজার চিৎকারেও কেউ শুনতে আসবে না Sherlock Holmes this is your end অনেক সহ্য করেছি ইউ রুইন্ড মাই লাইফ আমার সব গেছে সব কি ভেবেছিলে আমায় খতম করা অত সহজ হ্যাঁ <laughs> I am all yours, Professor Moriarty. You filthy! ঘন্টা দুয়েক পর যখন রাইকেন বাঘে পৌঁছলাম তখন শার্লককে পেলাম না শুধু ওর অ্যালপাইন স্টক ওয়াকিং স্টিকটি হেলিয়ে রাখা ছিল পাহাড়ের গায়ে কিন্তু আমার বন্ধু কোথাও শালককে খুঁজে পেলাম না আমি চিৎকার করে ডাকলাম ওকে শালাক শালাক কিন্তু কোনো সাড়া পেলাম না শুধু নিজের গলার আওয়াজই একো হয়ে হয়ে ফিরে আসতে লাগলো ওই সুইস ছোকরাটিও হাওয়া বোধ হয় মরিয়াটিরই মাইনে করা লোক ছিল আমি তখনও স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে মাথাটা কেমন ভোঁ ভোঁ করছিল কি করব কিছু বুঝতে পারছিলাম না খানিক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলাম একটু শ্বাস ফিরে পাওয়ার বৃথা চেষ্টা তারপর ভাবতে লাগলাম এখানে শলক থাকলে কি করত আশপাশটা খুব ভালো করে দেখলাম পায়ের কাছে কালো মাটিটা ফলসে জলে ছিটে সর্বক্ষণ ভিজে নরম কোনো পাখি হেঁটে গেল পায়ের ছাপ পড়বে স্পষ্ট দেখলাম দুজোড়া পায়ের দাগ এগিয়ে গেছে ফলসের একেবারে ধারে আর ফেরে নিও দুটো চারপাশের আগাছায় লড়াইয়ের ছাপ পরিষ্কার মনটা ছ্যাঁত করে উঠল আমি আবার চিৎকার করে ডাকলাম শালা, শালা, শালা। কিন্তু বিধাতা বোধহয় চেয়েছিলেন শয়লকের কাছ থেকে একটা শেষ বার্তা আমি পাই একটু হেঁটে যেতেই একটা বড় বোল্ডারের পেছন থেকে কি যেন একটা চকচক করে উঠল দেখি ওটা ওর সেই রূপর সিগারেট কেস তার উপর একটা চিরকুট সেই অতি চেনা হাতের লেখা স্পষ্ট কনফিডেন্ট আমায় লেখা শালকের শেষ চিঠি মাই ডিয়ার ওয়াটসন প্রফেসর মরিয়াটির অশেষ দয়া তিনি আমায় এই চিঠি লেখার সুযোগ দিলেন অপেক্ষা করছেন তিনি অনেক পুরনো ফ্যাসলা হওয়া বাকি শোনো বেশি কিছু বলার নেই একটাই কথা তোমায় একদিন ধরে বলছিলাম না জাল গুটিয়ে আনছি এই সর্বশ্রেষ্ঠ শয়তানের থেকে নিষ্কৃতি দেব পৃথিবীকে আর আর নিজেকে ধন্য মনে করব কোনো দুঃখ আক্ষেপ থাকবে না আর জীবনে হ্যাঁ জানি কষ্ট হবে অনেকের সবচেয়ে বেশি বোধ হয় তোমার ওয়াটসন মেনে নিতে পারবে না তুমি কিন্তু সত্যি জানো আল বি হ্যাপি ইতিহাস আমায় অ্যাটলিস্ট মনে রাখবে <laughs> আচ্ছা ছাড়ো কাজের কথা শোনো ম্যারিনজেন থেকে যে চিঠিটা তোমার কাছে এসেছিল সেটা যে ভুয়ো আন্দাজ করেছিলাম তোমাকে সরিয়ে নিয়ে যাওয়া হলো but I let that happen নইলে মরিয়াটিকে নাগালে পেতাম না তুমি এখান থেকে স্ট্রেট ইন্সপেক্টর প্যাটারসনের কাছে যাবে আমার ব্যাগে একটা নীল খাম পাবে মরিয়াটি লেখা সেটা তাকে গিয়ে দেবে ওতে সব স্পষ্ট করে লেখা আছে গ্যাংয়ের বাকিদের ধরতে আর কোনো অসুবিধে হবে না আর লন্ডন ছাড়ার আগে আমি একটা উইলো করে এসেছি দাদা মাইক্রফ্টের কাছে রয়েছে তোমার গিন্নিকে আমার বেস্ট উইশেস আর বন্ধু মন খারাপ করো না আমি কোথাও যাচ্ছি না আমি তোমার সঙ্গেই থাকব চিরকাল বুঝলে হুম Watson, Watson, Watson. শুনছিলেন দ্য ফাইনাল প্রবলেম রচনা স্যার আর্থার কনন ডয়েল অনুবাদ অনির্বাণ ভট্টাচার্য গল্প পাঠে দীপ মীর এবং সোমক গল্পের সূত্রধার দীপ ওয়াটসন ও মিস্টার স্টেলারের ভূমিকায় Deep Sherlock Holmes Mir professor Moriarty Somak শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রিচার্ড পর্ব পরিচালনায় রাইট ব্রাদার্স থেকে অনির্বাণ ও অভিষেক সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী আগামী সপ্তাহে ঠিক এই সময় আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স